আবু হুরারা রদিল্লাহ তালাহু নাবি সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ রাস্তায় মুসলিমদের যে জখম হয় কিয়ামতের দিন তার প্রতিটি জখম আঘাতকালীন সময় যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকবে রক্ত ছুটে বের হতে থাকবে তার রং হবে রক্তের রং কিন্তু গন্ধ হবে মিষ্কের মতো